কেমনে হইল এত বোকা মুসলমানেরা কেমনে হইল এত বোকা মুসলমানেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইল তারা কেমনে হইল এত বোকা মুসলমানেরা কেমনে হইল এত বোকা মুসলমানেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইল তারা খ্রিস্টানেরা মোদের নিয়ে ঠাট্টা করার তরে এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করে খ্রিস্টানেরা মোদের নিয়ে ঠাট্টা করার তরে এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করে বুঝেও যেন বুঝে না ওই বোকার দলেরা বুঝেও যেন বুঝে না ওই বোকার দলেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই দেরে বোকা বানাইল তারা কেমনে হইল এত বোকা মুসলমানেরা কেমনে হইল এত বোকা মুসলমানেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই দেরে বোকা বানাইল তারা ধুকা দিয়ে মুসলমানদের মসজিদে ঢুকিয়ে একসাথে মেরেছিল আগুনে পুড়িয়ে ধোকা দিয়ে মুসলমানদের মসজিদে ঢুকিয়ে একসাথে মেরেছিল আগুনে পুড়িয়ে কাটা গায়ে লবণ ছিটা দিতেছে তারা কাটা গায়ে লবণ ছিটা দিতেছে তারা নিজে নিজেদের বোকা বানাইলাম মোরা নিজে নিজেদের বোকা বানাইলাম মোরা কেমনে হইলাম এত বোকা মুসলমানেরা কেমনে হইলাম এত বোকা মুসলমানেরা নিজে নিজেদের বোকা বানাইলাম মোরা নিজে নিজেদের বোকা বানাইলাম মোরা আফসুসে কাটানোর কথা ছিল এই দিন বোকা কিছু মুসলমানরা বাজায় সুখের বিন আফসুসে কাটানোর কথা ছিল এই দিন বোকা কিছু মুসলমানরা বাজা সুখের বিন এরা হলো খ্রিস্টানের দালালেরা এরা হলো খ্রিস্টানের দালালেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইলাম মোরা কেমনে হইলামে তো বোকা মুসলমানেরা কেমনে হইলামে তো বোকা মুসলমানেরা নিজেই নিজেদের বোকা বানাইলাম মোরা নিজেই নিজেদের বোকা বানাইলাম মোরা ওদের কাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু হয় হয়তো তারা দেখতে চায় না মুসলমানের জয় ওদের কাণ্ড দেখে লজ্জায় মাথা নিচু হয় হয়তো তারা দেখতে চায় না মুসলমানের জয় তা না হলে তাদের মাথার তার হয়তো ছিঁড়া তা না হলে তাদের মাথার তার হয়তো ছিঁড়া নিজে নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইল তারা কেমনে হইল এত বোকা মুসলমানেরা কেমনে হইল এত বোকা মুসলমানেরা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইল তারা নিজেই নিজেদের বোকা বানাইল তারা